সানডে সাসপেন্স শুধুমাত্র নাইনটি এইট পয়েন্ট থ্রি মির্চিতে আরে দারোগা বাবু এত সকাল সকাল লালবাজারে হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ও বড়বাবু ডেকেছেন শুনলাম ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ অপেক্ষা করছেন চলে যান হ্যাঁ হ্যাঁ May I come in, sir? Who is it? Ah, Mukherjee. Come on in, have a seat. Uh, uh, thank you, sir. Now look here, Mukherjee, we've got a bit of a mystery on our hands. Uh, mystery, sir? Yes, happened last week. Jewelry shop in Borough Bazaar was visited by some kind of Rani Ji. Uh, probably a native princess of some sort, who came to buy necklaces and things. She came in a carriage, but never got out of the damn thing, so they didn't get a look at her. Uh, but, sir, if she did not get out of the carriage, how did she select the jewellery she wanted to buy? She had an assistant by the name of Kali Babu. He took the items from the store and passed it to her into the carriage to inspect. She selected the pieces she wanted and asked the owners to send it to her residence with this uh, Kali Babu, promising payment upon receipt but it seems she's made off with the jewelry. Made off? It means uh, payment was not received. Not just that, the shop assistant who took the goods to her residence never came back. Oh, he's missing. That's a little strange. More than a little strange, Mukherjee. Now, the local police can't make head or tail of this. This here's the report. Go through it, then go down there and see what you can do. Yes, sir. Right, off you go. sir. Oh, and uh, Mukherjee, I've never quite managed to get it right. How do you pronounce your first name? <laughs> uh, Priyonath, sir. প্রিয়নাথ মুখোপাধ্যায় ফেলুদার আগে বোমকেশের আগে কিরিটিরও আগে ছিলেন এক বাঙালি গোয়েন্দা প্রিয়নাথ মুখোপাধ্যায় কিন্তু প্রিয়নাথ কোনো কাল্পনিক চরিত্র নয় সত্যি সত্যি লালবাজারের ডিটেকটিভ ডিপার্টমেন্টের দারোগা আঠেরোশো আটাত্তর থেকে উনিশশো সাল অবধি প্রিয়নাথ চাকরি করেন কলকাতা পুলিশে এবং নিজের দীর্ঘ তেত্রিশ বছরের কর্মজীবনে নিজের দেখা এবং অনুসন্ধান করা নানান অপরাধ নিয়ে শুরু করেন বাংলার প্রথম ক্রাইম ম্যাগাজিন দারোগার দপ্তর দারোগার দপ্তরের আশিতম সংখ্যায় তেরোশো পাঁচ বঙ্গাব্দে প্রকাশিত হয় রানী না খুনি এবং সেই গল্পের উপরই আধারিত আজকের সানডে সাসপেন্স সত্যি ঘটনার উপরে আধারিত হলেও আইনি কারণে প্রিয়নাথকে গল্পের কিছু চরিত্রের এবং জায়গার নাম পাল্টাতে হয়েছিল তেমনি গল্পটির বেতার নাট্যরূপ তৈরি করার সময় কিছু জায়গায় আমাদের কল্পনার সাহায্য নিতে হয়েছে এবং আমাদের সব বয়সের শ্রোতাদের কথা ভেবে গল্পের ভাষাকে খানিকটা সহজ করে নিতে হয়েছে আজকের গল্পের প্রধান চরিত্রে দ্বীপ এবং সোমক গল্পের সূত্রধার আমি অগ্নি শুরু হচ্ছে রানী না খনি কলকাতা পুলিশের দারোগা হওয়ার দৌলতে যখন কোনো থানা থেকে কোনো মামলার কিনারা করতে পারে না তখন আমার ডাক পড়ে বড়বাজারের এই রানীর গয়না চুরির ব্যাপারটা আমার শুনেই কেমন খটকা লাগছিল রানী গয়না কিনতে এসেছেন কিন্তু ঘোড়ার গাড়ি থেকে নামেননি কেন পর্দানসীন যদি হন তাহলে বাড়ি থেকে বেরোনোরই বা প্রয়োজন কি কাউকে দিয়ে দোকানের লোককে নিজের বাড়িতে ডেকে আনলেই তো হয় অথবা ঘুমটা টেনে গাড়ি থেকে নামলে পারতেন কেউ মুখ দেখতে পেত না কিন্তু এই গাড়ির মধ্যে বসে গয়না কেনাটা কেমন যেন বিচিত্র বড় সাহেবের কথা মতো কেসের রিপোর্ট খুঁটিয়ে পড়ে থানায় পৌঁছে দেখি কেসের ইনভেস্টিগেটিং অফিসার আমার পূর্ব পরিচিত সতীশ সামন্ত আসুন স্যার বসুন বসুন হ্যাঁ কেমন আছো সামন্ত <laughs> আছি তো ভালোই স্যার কিন্তু এই গয়না চুরির ব্যাপারটা হুম অদ্ভুত তাই না হ্যাঁ স্যার আচ্ছা আমি ব্যাপারগুলো ঠিকঠাক বুঝেছি কিনা দেখি তো এই যে যিনি রানী তিনি ঘোড়ার গাড়ি করে দোকানে আসেন কিন্তু নিজে কখনো গাড়ি থেকে নামেননি কালীবাবু বলে ওনার কোনো দালাল ছিল যার মারফত সমস্ত কথাবার্তা হয়েছে তাই তো রাইট স্যার তো এই কালীবাবু দোকান থেকে এক একটা করে গয়না নিয়ে ওনাকে গাড়ির জানলা দিয়ে ভেতরে গলিয়ে দিচ্ছিল এবং উনি দেখে দেখে পছন্দ করছিলেন অ্যাবসলিউটলি রাইট স্যার আর যে গয়নাগুলো পছন্দ করেছিলেন সেগুলো তারপর বলেন এক কর্মচারীর হাতে কালীবাবুর সঙ্গে ওনার বাড়ি পাঠিয়ে দিতে সেখানে উনি কর্মচারীর হাতে গয়নার দাম দিয়ে দেবেন বলেছিলেন কিন্তু কিন্তু কর্মচারী ভাগলবা তাই তো হ্যাঁ মানে আপনি কি কর্মচারীকে সন্দেহ করছেন স্যার সেটা স্বাভাবিকভাবেই করা উচিত কিন্তু এই কর্মচারী নামটা কি যেন স্যার রামজি লাল হ্যাঁ তো এই রামজি লাল তো দোকানে অনেক দিন কাজ করছে দোকানের মালিক বয়ানে তো তাই বলছেন হ্যাঁ স্যার পুরনো লোক বিশ্বস্ত লোক তা প্রায় ধরুন তিরিশ বছর চাকরি করছে হুম তো তাহলে সে তিরিশ বছর ধরে কাজ করলো কোনো চুরি চামারি করলো না হঠাৎ করে গত সপ্তাহে কি এমন হলো তার আর দ্বিতীয়ত সে তো গয়নার দোকানেই কাজ করে তাহলে তো সে চাইলে আরও অনেক বেশি টাকার গয়না নিয়ে পালাতে পারত দশ হাজার নেহাত কম নয় কিন্তু তার হাতের নাগালে তো লক্ষাধিক টাকার গয়না রয়েছে তাহলে সেগুলো চুরি করলে না কেন তা আপনি ঠিকই বলেছেন স্যার হুম আচ্ছা এই যে রানী ইনি কোথাকার রানী জানা গেছে আগে না স্যার তার ব্যাপারে কোনো খবরই পাচ্ছি না আর ওই দালালটা কালীবাবু এ মানে না স্যার কালীবাবুকেও না খুঁজে পাওয়া যায়নি হুম বেশ চলো তো একবার দোকানের মালিকের সঙ্গে গিয়ে কথা বলে আসি ঠিক আছে ঠিক আছে স্যার আমি গাড়ি বার করতে বলছি মাংনিরাম গাড়ি নিকালো ঘোড়ার গাড়িতে করে আমরা পৌঁছলাম বড়বাজারের শেঠ সুখলালের গয়নার দোকানে বেশ বড় দোকান একাধিক কর্মচারী খরিদ্দারদের নিয়ে ব্যস্ত আমরা কে এবং কি কারণে এসেছি বলাতে একজন কর্মচারী আমাদের ভেতরে মালিকের ঘরে নিয়ে গেলেন শেঠ সুখলালের বয়স বছর ষাট শরীর স্থূল পরনে সাদা আচকান আর ধুতি মাথায় একটি বিশেষ ধরনের গোলাপি রঙের পাগড়ি এই ধরনের পাগড়ি একমাত্র বড়বাজারের জহুরিরাই পরে আরে আসেন আসেন দারোগা বাবু আমার গয়না চুরির মামলা তাহলে আপনি দেখছেন <laughs> নমস্কার স্যারজি হ্যাঁ আমি দেখছি আচ্ছা এত বলেন তো কি সেবা করতে পারি আপনাকে কয়েকটা প্রশ্ন করার ছিল প্রশ্ন কিন্তু আমার যা বলার ছিল ও তো আমি থানাতে লিখে দিয়ে এলাম দারোগা বাবু হ্যাঁ হ্যাঁ সেটা আমি পড়েছি কিন্তু আরও কয়েকটা প্রশ্ন ছিল আরও সওয়াল ঠিক আছে করেন আচ্ছা আপনার কর্মচারী রামজিলাল যে চুরি করেনি সে ব্যাপারে আপনি নিশ্চিত না না না না রামজিলাল চুরি করতে পারে না রামজিলাল কি আপনার কেউ হয় ওই মানে ও আমার গাঁও গা আদমি আছে রাজস্থান থেকে দেখেন দারোগা বাবু ও চুরি করতে চাইলে অনেক আগেই চুরি করতে পারত হ্যাঁ আমাকে কঙ্গাল করে দিতে পারত রামজি লাল এরকম লোক নয় ও এই কাম করেনি বেশ আচ্ছা এই যে রানীজি এসেছিলেন আপনি তখন দোকানে ছিলেন হ্যাঁ ছিলাম তো আপনি তো বয়ানে বলেছেন যে উনি গাড়ি থেকে নামেন তাহলে গাড়িতে যে রানী রয়েছেন আপনি বুঝলেন কি করে মানে গাড়িতে তো কোনো পুরুষ মানুষও থাকতে পারতেন বা গাড়িটা তো ফাঁকাও হতে পারত উনি গাড়ি থেকে নামেননি কিন্তু গাড়ির খিড়কিটায় একটু ফাঁক ছিল আর সেই ফাঁক দিয়ে ওনার শাড়ির পল্ল দেখা যাচ্ছিল উসকে আলাওয়া উনি যখন কথা বলছিলেন তখন আমি ওনার তো গলার আওয়াজ শুনেছি ও কথা শুনেছেন আচ্ছা আচ্ছা আচ্ছা তো কি ভাষায় কথা বলছিলেন হিন্দিতে কিন্তু কিন্তু কিন্তু ও হিন্দিটা না ও সাফ ছিল না মানে আমারই তারা নেই মানে অন্য কোনো টান ছিল হ্যাঁ কিরকম টান বাঙালি বাংলা টানে হিন্দি বলছিলেন আর কালীবাবু উনি কি ভাষায় কথা বলছিলেন না উনি বাংলায় বলছিলেন ও গাড়ির ভেতরে অন্য কেউ ছিল আর কাউকে দেখেছিলেন না আর কেউ থাকলেও ও দেখার উপায় ছিল না গাড়ির খিড়কি একটুখানি ফাঁক ছিল আর ভিতরে অন্ধকার বেশ বুঝলাম আচ্ছা রানীর সঙ্গে ওনার যে দালাল এসেছিলেন এই কালীবাবু কালীবাবুকে আপনি বড়বাজার চত্বরে এর আগে কখনো দেখেছেন না রানী তো ঘোড়ার গাড়ি করে এসেছিলেন আর কালীবাবু উনি ভি ঘোড়া গাড়িতে এসেছিলেন মানে একই গাড়িতে না না না না সেপারেট রানীজি এসেছিলেন জুড়ি গাড়িতে আর কালীবাবু এসেছিলেন কম্পাস গাড়িতে ও দুটো আলাদা গাড়ি ও আচ্ছা দুটো গাড়ি সম্বন্ধে কি আপনার কিছু মনে আছে মনে আছে মানে দুটোই কিরায়গা গাড়ি ছিল ভাড়া করা গাড়ি কিন্তু এটা আপনি বুঝলেন কি করে দুটো গাড়ির কোচওয়ান একই রঙের জামা পড়েছিল ও মানে ইউনিফর্ম কি রঙের জামা গাঢ়া লাল টাইপ কা গাঢ় লাল ইউনিফর্ম ও সেটা তো জি না না মানে কিছু না ঠিক আছে সেটজি আমরা আমরা আজ উঠি আমার জিনিস কি আমি ফেরত পাবো দারোগা বাবু চেষ্টা তো করছি সেটজি দেখা যাক চলো সামন্ত চলুন স্যার জহুরের সঙ্গে কথা বলে দুটো জরুরি সূত্র পাওয়া গেল প্রথম রানী বাংলা টানে হিন্দি বলছিলেন তার মানে উনি হিন্দি ভাষী নন বাঙালি কিন্তু একজন বাঙালি কেন হিন্দিতে কথা বলবে দোকানের মালিক বা কর্মচারী বাঙালি বলে কিন্তু তাতে তো ওনার হিন্দি বলার কোনো প্রয়োজন নেই কথা তো হয়েছে দালাল মারফত দালাল তো বাঙালি এর একমাত্র কারণ হল যদি রানী বাঙালি হয়েও নিজের পরিচয় গোপন করতে চান তাহলে রানী কি সত্যি রানী নন চোরের অ্যাকাম্প্লেস দ্বিতীয় ঘোড়ার গাড়ির কোচওয়ানের ইউনিফর্ম জহুরি বলেছিলেন গাঢ় লাল আর ওই রঙের ইউনিফর্ম কোথাকার কোচওয়ান পরে তা আমি জানি আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে তাই ভাবছি এমন সময় সামন্ত প্রশ্ন করল কি ভাবছেন বলুন তো স্যার কালীবাবু আগে হুম কালীবাবু সামন্ত কালীবাবু ওই দালালটা ওকে ধরতেই হবে তুমি লোক লাগাও আমি কালকেই লোক লাগাচ্ছি স্যার আগামী দুদিন সরকারি কাজে আমায় কলকাতার বাইরে যেতে হলো ফিরে এসে শুনি সামন্ত তদন্ত এগিয়ে নিয়ে গিয়ে মামলার প্রায় নিষ্পত্তি করেই ফেলেছে একটু অবাক হলাম এত তাড়াতাড়ি সামন্ত এত দূর এগোবে আমি ভাবতে পারিনি কিন্তু সে যে ঠিক কি সিদ্ধান্তে উপনীত হয়ে কি পদক্ষেপ নিতে চলেছে সেটা জানা দরকার তাই তাকে ডেকে পাঠালাম স্যার ভেতরে আসবো হ্যাঁ এসো বসো বড়বাজারের গয়না চুরির মামলা কতদূর এগোলো <laughs> প্রায় শেষ করে ফেলেছি স্যার এবার শুধু আসামিকে ধরতে পারলেই হয় ও তাই আচ্ছা তো আসামি কে কেন রামজিলাল রামজিলাল আচ্ছা তার অপরাধ তার মনিবের টাকা আত্মসাৎ করা তাহলে এটা সাব্যস্ত হয়েছে যে সে গয়না নিয়ে পালিয়েছিল না স্যার সে গয়না নিয়ে পালায়নি গয়না যথাস্থানে পৌঁছে দিয়ে তার দামের টাকাটা নিয়ে সে পালিয়েছে ও প্রমাণ তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে স্যার প্রমাণ দেখে ম্যাজিস্ট্রেট সাহেব তার নামে ওয়ারেন্ট বের করেছেন যাক ভালোই হয়েছে তো সেই ওয়ারেন্টখানা একটু আমাকে দাও দেখি তাকে গ্রেপ্তার করতে পারি কিনা কিন্তু তার আগে তার বিরুদ্ধে ঠিক কি প্রমাণ আছে আমায় একটু বলো দেখিনি ঠিক আছে স্যার আমি এখনও পর্যন্ত যা যা করেছি আপনাকে বলছি প্রথমত কালীবাবুর জবানবন্দি নিয়েছি ও কালীবাবুকে পেয়েছো ও বাবা বাবা বাবা পেলে কি করে যেদিন আপনি বলেছিলেন তাকে খুঁজতে আমি তার পরের দিনই ওই দোকানের একজন কর্মচারীকে যে কালীবাবুকে শনাক্ত করতে পারবে তাকে সঙ্গে নিয়ে বেরোই ভেবেছিলাম অনেক খোঁজাখুঁজি করতে হবে তা কিছুই করতে হয়নি দোকান থেকে একটু এগোতে এই সে কর্মচারী রাস্তায় কালীবাবুকে দেখে আমায় চিনিয়ে দিল হুম কালীবাবু কি করেন ওই দালালির কাজ করে বলেই বলেছে স্যার আহা সে তো বলেছে তো সে সত্যি সত্যি দালালি করে কিনা সেটা খোঁজ নিয়ে দেখেছো এতক্ষণ দিব্যি উত্তর দিয়ে যাচ্ছিল সামন্ত এই প্রথম একটু হোঁচট খেল মাথা নিচু করে কান চুলকে বলল আগে আগে না স্যার হুম কালীবাবু কোথায় থাকেন বাড়িটা আমি গিয়ে দেখে এসছি স্যার আচ্ছা কিরম বাড়ি দোতলা স্যার পাকা বাড়ি সেখানে উনি একা থাকেন না স্যার বাড়িতে অনেকজন মহিলা থাকেন তাদের মধ্যে একটা ঘর ভাড়া নিয়ে কালীবাবু থাকেন বাড়িতে অনেকজন মহিলা থাকেন মানে মানে স্যার ওই মানে বাড়িটা ওই আরে সোনাগাছি ও আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা বুঝেছি তো কালীবাবু যে ঘরে থাকেন সেখানেও কি তার সঙ্গে এরকম কোনো মহিলা থাকেন হ্যাঁ স্যার উনি একজন মহিলার সঙ্গেই ওই ঘরে থাকেন হুম বেশ তো কালীবাবু তোমাকে কি বললেন বললেন যে রামজিলাল গয়না নিয়ে এসেছিল তো যার গয়না কেনার কথা ছিল তিনি গয়না নিয়ে তার পাওনা মিটিয়ে দেন আর কালীবাবুকেও তার ন্যায্য দালালি দিয়ে দেন হুম তো গয়না কার কেনার কথা ছিল সেই রানীর নয় না স্যার কালীবাবু বললেন এক জমিদার এসেছিলেন তিনি গয়না কেনার জন্য ওনাকে পাঠিয়েছিলেন আর বলেছেন যে আরও সপ্তাহ দুয়েক পর তিনি আবার আসবেন আরও গয়না কিনতে এ আবার জমিদার কোথেকে এলো কোথাকার জমিদার আগে স্যার সেটা তো বলতে পারেননি তবে বলেছেন বাঙালি জমিদার সে জমিদারের বাড়ি তুমি দেখেছো আগে না স্যার ওনার বাড়ি তো কালীবাবু চেনেন না যা বাবা তো বাড়ি চেনেন না তো গয়নাই বা নিয়ে গেলেন কি করে আর দালালি বা পেলেন কি করে মানে স্যার কালীবাবু আমাকে বলেন যে উনি যে বাড়িতে থাকতেন সেই বাড়ির একজন মহিলার ঘরে জমিদারের নাকি যাতায়াত টাতায়াত ছিল সেখানেই ওনার কালীবাবুর সঙ্গে পরিচয় হয় এবং সেখানেই উনি কালীবাবুকে গয়না কেনার কথা বলেন তো রামজিলাল ওই বাড়িতে গয়না নিয়ে আসে এবং ওখানে উনি তার পাওনা মিটিয়ে গয়না নিয়ে নেন তাহলে গাড়িতে করে যে রানী গিয়েছিলেন গয়না কিনতে তিনি কে মানে স্যার উনি বলেছেন যে রানী বলে সত্যি সত্যি কেউ নেই এটা হচ্ছেন সেই মহিলা যার ঘরে জমিদার আসতেন তাকে সঙ্গে করে উনি গয়না কিনতে গেছিলেন কিন্তু দোকানে পৌঁছে দেখেন যে দোকানের কর্মচারী একজন ওনার চেনা ওই মহিলার সঙ্গে ওনাকে দেখে ফেললে সমস্যা হতে পারে এই কারণে উনি গাড়ি থেকে বেরোননি কালীবাবু নামেই গয়নাগুলো রানীকে দেখান আসলে গয়নাগুলো উনিই দেখে বাছাই করেছিলেন তারপর কালীবাবুর সঙ্গে রামজিলাল গয়না নিয়ে ওই বাড়িতে এলে উনি গয়নাগুলো ভালো করে পরীক্ষা করে টাকাপত্র যা দেওয়ার দিয়ে দেন ভালো কথা কিন্তু এটা তো কালীবাবু বলছেন এর প্রমাণ প্রমাণ পেয়েছি স্যার কালীবাবুর সঙ্গে যে মহিলা থাকেন তিনিও একই কথা বলেছেন মানে কালীবাবুর সঙ্গে যে মহিলা থাকেন তাকেই রানী সাজানো হয় ইয়েস স্যার ও কি নাম তার ত্রৈলোক্য ত্রৈলোক্য সে তো ছেলের নাম <laughs> না না মানে পুরো নাম ত্রৈলক্য তারিণী ও তো এই ত্রৈলক্য তারিণী যে কালীবাবুর সঙ্গে থাকে সে কালীবাবুর বয়ান সমর্থন করছে সামন্তর মধ্যে আবার একটা ইতস্তত ভাব আমার প্রশ্ন যে এটাই ইঙ্গিত করে যে সে যে মামলা খাড়া করেছে তা অত্যন্ত দুর্বল এবং এরম মামলা আদালতে নিয়ে গেলে বিরোধী পক্ষের উকিল আমাদের ছিঁড়ে খাবে সেটা সে নিশ্চয়ই বুঝতে পারছে তাও আমায় যখন বলে ফেলেছে যে সে রহস্যের সমাধান করেছে আর তো পিছপা হলে চলে না সিনিয়রের সামনে মান সম্মান একেবারে মাটিতে মিশে যাবে তাই ইতস্তত করেও সে বলল <clears throat> হ্যাঁ স্যার হুম বাড়ির বাকি লোকের কি বক্তব্য আগে বক্তব্য মানে স্যার মানে একজন জমিদার যে সেই বাড়িতে এসেছিল বা মাঝে মাঝেই আসে এটা কেউ দেখেছে কি না স্যার তা দেখেনি কিন্তু এরম বাড়িতে কে কখন আসে কে কখন যায় তার খবরাখবর কেউ রাখে না স্যার বেশ তো কালীবাবু যে বলছেন রামজিলালকে ওখানেই তার প্রাপ্য টাকা দিয়ে দেওয়া হয় সে টাকা কিভাবে দেওয়া হয় মানে নোটে দেওয়া হয়েছিল স্যার নটা হাজার টাকার নোটে ন হাজার আর একশোটা দশ টাকার নোট হিসেবে আরও এক হাজার এতক্ষণে সামন্ত একটা কাজের কথা বলেছে বড় নোট খুব কম সংখ্যক ছাপিয়ে বিলের থেকে ভারতে পাঠানো হয় যেখানে সেখানে সেটা খরচ করা সম্ভব নয় কাউকে যদি হাজার টাকার নোট খরচ করতে হয় তাহলে তাকে ডালহাউজি স্কোয়ারের কারেন্সি অফিসে গিয়ে সেই নোট ভাঙিয়ে খুচরো টাকা নিতে হবে নোটের নম্বর জানা থাকলে কারেন্সি অফিসে গিয়ে খোঁজ নেওয়া যেত কিন্তু সামন্তর কাছে কি আর নোটের নম্বর আছে জিজ্ঞেস করতে সামন্ত আমায় অবাক করে দিয়ে বলল সব কটা নোটের নম্বর আমার কাছে রয়েছে স্যার সব কটা নোটে পেলে থেকে কালীবাবুর কাছ থেকে রামজি লালকে যখন টাকা দেওয়া হয়েছিল সে নোটের নম্বর লিখে নেয় আমি সেই নোটের নম্বর দিয়ে স্টপ পেমেন্ট লিখে কারেন্সি অফিসে চিঠিও পাঠাই তার উত্তরে যে চিঠি আসে তাতেই তো আমার রামজিলালের উপর সন্দেহ হয় কেন কি ছিল চিঠিতে চিঠিতে লেখা ছিল স্যার যে সবকটা নোট ভাঙিয়ে রামজিলাল বলে একজনই সই করে টাকা নিয়ে চলে গেছে বেশ তারপর রামজিলালকে ধরার জন্য তুমি কি কি করলে এখনও বিশেষ কিছু করতে পারিনি স্যার সে যে পাড়ায় থাকতো সেখানে খোঁজ খবর নিয়েছি কিন্তু তাকে সেদিনের পর থেকে আর কেউ দেখেনি সামন্ত যা বলছে তাতে রামজিলালের ওপর সন্দেহ খুব অমূলক নয় কিন্তু আমার তাও মনে খটকা রয়েই গেল রামজিলাল চাইলে আরো অনেক বেশি টাকার গয়না হাতাতে পারত এত বছর কাজ করার পর হঠাৎ করে যদি চুরি করার ইচ্ছে হয়েই থাকে তাহলে সে এত কম টাকার চুরি করলো কেন তাছাড়াও কালীবাবুর জমিদারের গল্প থেকে কেমন যেন একটা মেকি মেকি গন্ধ বেরোচ্ছিল কে জমিদার কোথাকার জমিদার সে জমিদার গেল কোথায় তবে এই সব প্রশ্নের উত্তর জানার আগে একবার কালীবাবু আর ত্রৈলোক্যকে দেখা দরকার ঠিক করলাম পরের দিন সকালে বেরিয়ে সামন্তকে সঙ্গে নিয়ে তাদের বাড়িটা দেখে আসব বাংলায় একটা কথা আছে চোরের মতো দেখতে <laughs> কিন্তু সত্যি সত্যি এটা হয় না চোরকে যদি চোরের মতো দেখতে হতো তাহলে তার পক্ষে চুরি করা খুবই কঠিন হয়ে পড়ত কিন্তু পুলিশ সময় অসৎ মানুষকে দেখে চিনতে পারে একজন নিরীহ নির্দোষ মধ্যবিত্ত গৃহস্থ আর একজন ঠগ জোচ্চোরের মধ্যে একটা পরিষ্কার পার্থক্য আছে যা আমরা সহজেই চিনতে পারি পরের দিন সকালে কালীবাবু আর ত্রৈলোক্যর সঙ্গে দেখা করে আমি তাদের কয়েকটা মামুলি প্রশ্ন করলাম তাদের উত্তর শোনাটা আমার আসল উদ্দেশ্য ছিল না আসল উদ্দেশ্য ছিল তাদের একবার সামনাসামনি দেখা প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমি যে তাদের আপাদমস্তক নিরীক্ষণ করছি সেটা তারা খেয়াল করল না ওই কমিউনিটি দেখাতে আমার কাছে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল এই দুজন আর যাই হোক সোজা লোক নয় আর কালীবাবুকে কেউ বিশ্বাস করে দশ হাজার তো দূরের কথা দশ নয়া পয়সাও দেবে না কিন্তু রামজিলালের বিরুদ্ধে যে ওয়ারেন্ট বেরিয়েছে তার কি হবে কারেন্সি অফিসের চিঠি বলছে রামজিলাল সই করে নোট ভাঙিয়ে টাকা নিয়ে গেছে তাহলে কি রামজিলাল আর কালীবাবুর মধ্যে কোনো যোগসাজস রয়েছে এই প্রশ্নের উত্তর জানতে হলে কারেন্সি অফিসে যেতে হবে ব্রিটিশ ইন্ডিয়ার রাজধানী কলকাতা আর সেই কলকাতার প্রাণ কেন্দ্র ডালহাউসি স্কোয়ার মধ্যমণি হল লালদিঘি উত্তরে রাইটার্স বিল্ডিং পশ্চিমে জিপিও দক্ষিণে ডালহাউজি ইনস্টিটিউট ক্লাব উত্তর পূর্ব কোণ থেকে তিনশো ফুট হেঁটে গেলেই কলকাতা পুলিশের প্রধান কার্যালয় লালবাজার এবং দক্ষিণ পূর্ব কোণে আগ্রা ব্যাংকের কাঁচের গম্বুজলা বাড়ির মধ্যে কারেন্সি অফিস অফিসের বড় সাহেবের সঙ্গে দেখা করে তাকে আমার পরিচয় ও নোটের নম্বরগুলো দিয়ে রামজিলাল যে কাগজে সই করে টাকা নিয়ে গেছে সেটা দেখতে চাইলাম কাগজটা দেখে আমি যে খুব অবাক হয়েছিলাম তা নয় বরং আমার যা সন্দেহ ছিল এই কাগজটা দেখার পর সেটা দৃঢ় বিশ্বাসে পরিণত হল কেসের ফাইল বলছে রামজিলাল পশ্চিম ভারতের লোক সে বাংলা বলতে পড়তে কোনোটাই পারে না অথচ নোট ভাঙিয়ে টাকা করার জন্য কারেন্সি অফিসের কাগজে যে সই রয়েছে তা বাংলা ভাষায় এই সই কিছুতেই রামজি লালের নয় কে তার নাম করে টাকা নিয়ে গেছে এবং রামজিলাল তাহলে একটি অপরাধের তদন্ত করতে নেমে প্রাথমিক জেরা থেকে নানান রকম তথ্য উঠে আসে তার মধ্যে কিছু তথ্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বা বহ যাকে বলে লিড লিড কারণ এই এক একটি তথ্য আমাদের এক একটি পথ বা দিশা বাতলে দেয় আর তারপর আমাদের সেই পথে চলে দেখতে হয় পথের শেষে সত্যের সন্ধান পাওয়া যায় কিনা এক্ষেত্রে আমরা যে দুটি লিড পেয়েছিলাম তার মধ্যে একটিকে অনুসরণ করে রহস্য আরও ঘনীভূত হয়েছে অতএব এবার দ্বিতীয় লিডকে ফলো আপ করার পালা দ্বিতীয় লিড অর্থাৎ ঘোড়ার গাড়ি জহুরি বলেছেন তার দোকানে দুটি ঘোড়ার গাড়ি আসে একটি জুড়ি অর্থাৎ দুই ঘোড়ায় টানা গাড়ি অন্যটি কাম্পাস অপেক্ষাকৃতভাবে ছোট এক ঘোড়ায় টানা তিনি এও বলেছেন যে গাড়ি দুটি একই জায়গা থেকে ভাড়া করা ঘোড়ার গাড়ি যেখান থেকে ভাড়া করা হয় তাকে বলে আর গোড়া জহুরি বলেছিলেন দুই গাড়ির কোচওয়ানের পোশাকের রং এক গাঢ় লাল এই বিশেষ রঙের জামা পরে শুধুমাত্র দক্ষিণ কলকাতার করেয়া রোডের একটি গোড়ার কর্মচারীরা কিন্তু এখন কাজ হচ্ছে এমনভাবে তদন্ত করা যাতে কেউ বুঝতে না পারে যে পুলিশ অনুসন্ধান করছে বলা তো যায় না যদি আরগোড়ার মালিক আর আসামির মধ্যে বন্ধুত্ব থাকে তাহলে সে আসামিকে সাবধান করে দিতে পারে আমার মাথায় একটা ফন্দি ঘুরছিল সেটা আমি এইবার সামন্তকে বললাম সামন্ত তোমার থানায় যারা হাবিলদার তাদের মধ্যে বেশিরভাগই তো হিন্দিভাষী তাই না হ্যাঁ স্যার কিন্তু কেন বলুন তো তাদের মধ্যে একটু বুদ্ধিমান একটু চটপটে কে আছে তা সে আমাদের মাংনিরামই আছে স্যার ডাকবো নাকি ডাকো তো বেশ মাংনিরাম মাংনিরাম কয়েক মুহূর্তের মধ্যেই মাংনি রাম এসে হাজির বয়স আন্দাজ চল্লিশ মিশ কালো গায়ের রং শরীরে এক ফোঁটা মেদ নেই শক্ত পাকানো দড়ির মতো চেহারা হ্যাঁ মাংনিরাম ইনি লালবাজারের দারোগা বাবু তোমায় ইনি একটা কাজের দায়িত্ব দিতে চান सलाम दरोगा बाबू উম, মাংনিরাম তোমার মুলুক কোথায় जी मोतिहारी বেশ আমার জন্য তোমায় একটা কাজ করে দিতে হবে তোমার কাছে ধুতি আর ফতুয়া আছে जी हाँ है पर काम का है वो तो बताइए মাংনিরামকে আমি বুঝিয়ে দিলাম শেষ সাজবে গরিব পশ্চিম দেশীয় গ্রামবাসী কলকাতা এসেছে কাজের খোঁজে এই ছদ্মবেশে সে আরগোড়ার কোচওয়ান আর গাড়োয়ানদের সঙ্গে দোস্তি করবে বেশিরভাগ কোচওয়ান আর গাড়োয়ানও পশ্চিমে তারা তাদের দেশওয়ালি ভাইকে সন্দেহ করবে না আমি আর সামন্ত আমাদের ইউনিফর্ম ছেড়ে সিভিল ড্রেস পরলাম আমরা সাজব ঘোড়ার খরিদ্দার আরগোড়া থেকে গাড়ি ভাড়া করা ছাড়াও ঘোড়া কেনাও যায় রাম যখন কর্মচারীদের সঙ্গে কথা বলবে তখন আমাদের কাজ হবে আড়ি পাতা এই মতলব করে আমরা ঢুকলাম আড়গোড়ায় দুপুরবেলা আগে গেল রাম তার কয়েক মিনিট পরে ঢুকলাম আমরা আমি আর সামন্ত এই ঘোড়া দেখছি ওই ঘোড়া দেখছি তবে আমাদের কান রয়েছে আস্তাবলের পেছনের দিকে সেখানে মংনিরাম আমার কথা মতো কাজ করে চলেছে তাকে ভেতরে ঢুকতে দেখে কিছুক্ষণের মধ্যেই এক গাড়োয়ান প্রশ্ন করল का भाई कहाँ ढूंढ रहे हो हैं अरे बहुत मुसीबत में फंस गए भैया थोड़ा मदद कर दीजिए ना हैं मुसीबत क्या हो गया भैया क्या बताएं भैया एक महीना पहले गांव से कलकत्ता आए थे काम धरने के वास्ते तो कोनो काम नहीं मिल रहा था तो दो हफ्ता पहले मंगलवार के दिन जो बड़ा बाजार है ना तो सोना के दुकान के सामने एक बंगाली बाबू मिल गए बोले कि हमको नौकरी दिला देंगे और वो अपना पता लिख करके हमको वो कागज में दिए लेकिन वो कागज कहीं पर खो गया तो हिया का करे आए हो कहा है ना भैया कि हमको कुचवान का कपड़ा का रंग याद था तो हमको एक बाबू बोले कि लाल रंग का कपड़ा खाली यहाँ के कुछवाने पहनता है तभी हम यहाँ आ गए अब आप ही हमारा मदद कर सकते हैं भैया मंगलवार के दिन यहाँ से कोई गाड़ी बड़ा बाजार गया था का अगर वो गाड़ी का कुचवान मिल जाए ना तो वो हमको वो बंगाली बाबू का घर दिखा देगा तो शायद हमारा नौकरी लग जाए भैया अरे यहाँ से कितना गाड़ी जाता है हर दिन पर ये दो गाड़ी एक के साथ था एक दो घोड़ा वाला गाड़ी और एगो एक घोड़ा वाला गाड़ी था कहाँ के हो घर तो मेरा मोतिहारी हुआ भैया हो हो हम सीतामढ़ी के हैं चलो ठीक है भाई तुम्हारा मदद कर देते हैं तो वो मंगलवार को जैसा तुम बोल रहे हो ना वैसा दो ठो गाड़ी इधर से गया था अब दुई घोड़ा वाला गाड़ी जो था वो तो अभी यहाँ नहीं है बाकी एक घोड़ा वाला गाड़ी जो था ना उसका कोचवान का नाम है अब्दुल उस तरफ जाके देखो ना उधर आ पीछे उधर वहाँ मिल जाएगा तुमको कहना कलानाथ ने तुमको भेजा अगर उसको बंगाली बाबू का घर पता है ना तो तुमको दिखा देगा ব্যাস কেল্লা ফতে আব্দুল নিজের কাজ শেষ করে আমাদের গ্রামবাসী রূপী মাংনিরামকে নিয়ে চলল তার সাওয়ারির বাড়ি পেছনে পেছনে একটু তফাতে চললাম আমি আর সামন্ত আব্দুল আর মাংনিরাম করেয়া রোড থেকে বেরিয়ে এগুলো পশ্চিমের দিকে তারপর ময়দানে পৌঁছে উত্তর দিকে ঘুরল হাঁটতে হাঁটতে মাঙ্গিরাম আমার শেখানো প্রশ্নগুলো আব্দুলকে করতে থাকল আমি আর সামন্ত মন দিয়ে শুনলাম তার উত্তর আব্দুলের সঙ্গে একজন বাঙালি বাবু বড় বাজারে গয়নার দোকানে গিয়েছিলেন কিন্তু সেখান থেকে ফেরেন দুজন বাবু একজন সেই বাঙালি বাবু কিন্তু অন্যজন বাঙালি নন আব্দুলের ধারণা তিনি মারওয়াড়ি অথবা ক্ষত্রিয় হতে পারেন দুই গাড়ি সকালে একসঙ্গে একটা বাড়িতে গেছিল সেখান থেকে বাঙালিবাবু ওঠেন আব্দুলের গাড়িতে অন্য গাড়ির কোচওয়ানের নাম হোসেন তার গাড়িতে ওঠেন একজন মহিলা তাকে আব্দুল খুব একটা ভালোভাবে দেখতে পায়নি কিন্তু হ্যাঁ আব্দুলের এটা মনে আছে যে মহিলার পোশাক বেশ জমকালো ছিল হবে নাই বা কেন আব্দুল শুনেছে মহিলা নাকি কোনো জায়গার রানী তো রানীর পোশাক তো দারুণ হবেই ফেরার সময় জুড়ি গাড়ি করে রানী অনেক আগেই ফিরে আসেন আব্দুল সেই বাঙালি বাবু আর তার সঙ্গের অবাঙালি বাবুকে নিয়ে পরে ফেরে কাজেই রানীজি কোথায় নেমেছিলেন তা সে জানে না বাঙালি বাবু নিজে তাদের আড়গোড়ায় গিয়ে গাড়ি ভাড়া করেন এবং সেদিন সকালে আড়গোড়ায় গিয়ে গাড়ি নিয়ে আসেন তাদের বাড়িতে তার আগে আব্দুল সে জায়গায় কখনো যায়নি এক ঘন্টা ধরে হাঁটতে হাঁটতে এবং এইসব কথা বলতে বলতে আব্দুল শেষে চিতপুর রোডের একটি দোতলা বাড়ির সামনে এসে দাঁড়িয়ে বলল এই সেই বাঙালি বাবুর বাড়ি রাম যার পর নাই আনন্দিত হওয়ার ভান করে ভগবান তুমারা ভালা গা ইত্যাদি ইত্যাদি বলে আব্দুলকে বিদায় করল আমি আর সামন্ত কিন্তু ততটা আহ্লাদিত হলাম না কারণ সহজ বাড়ির দরজায় তালা ঝুলছে এত পরিশ্রম তাহলে বৃথা এই ভেবে মন খারাপ করছি কিন্তু তারপর আরেকটি জিনিস খেয়াল করলাম হয়তো অন্ধকারের জন্যই সেটা প্রথমে চোখে পড়েনি বাড়ির দরজার পাশে একটা কাগজ সাঁটা রয়েছে গ্যাসের আলোয় দেখা যাচ্ছে সেই কাগজে লেখা রয়েছে এই বাড়ি ভাড়া দেওয়া যাইবে সম্মুখের মুদির দোকানে অনুসন্ধান করিলে এই বাড়ির অবস্থা অবগত হইতে পারিবেন সম্মুখে মুদির দোকান একটা সত্যি ছিল কিন্তু সে দোকান ততক্ষণে বন্ধ হয়ে গেছে যা দোকান তো বন্ধ স্যার তাহলে এবার কি করা যায় তাহলে কালকে ফিরে আসতে হবে এসে ওই মুদির কাছ থেকে বাড়ির মালিকের নাম ঠিকানা জানতে হবে তারপর বাড়ির মালিককে জিজ্ঞেস করতে হবে যে কোথাকার কোন রানীকে উনি বাড়ি ভাড়া দিয়েছিলেন হুম আচ্ছা স্যার আর হ্যাঁ আরগোড়াতে গিয়ে একটু কালীবাবুর বর্ণনা দিয়ে এটা জানা দরকার যে উনি গাড়ি ভাড়া করে এই বাড়িতে এসেছিলেন কিনা হ্যাঁ মাংনিরাম শুনলে তো ও জায়গা সাহেব পরের দিন সকালে এসে মুদির সঙ্গে কথা হলো সে বলল বাড়ি ভাড়া পাওয়া যায় বটে কিন্তু এখন বোধহয় বাড়ি খালি নেই কারণ সে কয়েকদিন আগেই দেখেছে বাড়ির দরজা খোলা এবং সকালে বাড়ির সামনে একটি ক্যাম্পাস ও একটি জুড়ি গাড়ি দাঁড়িয়ে রয়েছে কিন্তু হ্যাঁ তার কাছ থেকে বাড়ির মালিকের ঠিকানা পাওয়া গেল আমরা সিভিল ড্রেসে সেই বাড়ির মালিকের সঙ্গে দেখা করতে গেলাম যতটা গোপনীয়তা বজায় রাখা যায় ততটাই ভালো কারণ কে কে এই অপরাধের সঙ্গে জড়িত তা আমাদের কাছে এখনো পুরোপুরি পরিষ্কার নয় হ্যাঁ বলুন কাকে খুঁজছেন আগে আঠেরো নম্বর চিতপুর রোডের দোতলা বাড়িটা কি আপনার হ্যাঁ আমার কিন্তু কেন বলুন তো ও ওই বাড়িটা ভাড়া পাওয়া যাবে তা যাবে কিন্তু এক্ষুনি তো হবে না সে কি কেন হ্যাঁ একজন এক মাসের জন্য ভাড়া নিয়ে ফেলেছেন যে সপ্তাহ দুয়েক আগে এক ভদ্রলোক এসে আমার এক মাসের ভাড়া দিয়ে বাড়ির চাবি নিয়ে যান বলেন পশ্চিমের কোন এক রানী নাকি আসছেন কলকাতা দেখতে তো তিনি ওই বাড়িতে থাকবেন তারপর গত সপ্তাহে বাড়ির চাবি ফেরত দিয়ে যান বলেন রানীমান নাকি এক্ষুনি আসা হবে না কিন্তু উনি এই মাসের মধ্যে আসতেও পারেন এবার বুঝতেই তো পাচ্ছেন এক মাসের ভাড়া যখন দিয়ে গেছেন এবং এরম কথা বলে গেছেন তখন আপনাকে আমি বাড়ি দিই কী করে যদি উনি এসে পড়েন কিন্তু হ্যাঁ মাস পড়লে আপনি ভাড়া নিতেই পারেন ও সে তো খুব ভালো কথা কিন্তু বলছিলাম যে বাড়িটা একবার যদি দেখা যেত তাহলে বাড়ি আমার আপনাকে দেখাতে কোনো আপত্তি নেই কিন্তু সেটা তো এখন হবে না ভাই আমি এখন একটু জরুরি কাজে ব্যস্ত আপনি বরং অন্য কোনো সময় আসুন না ঠিক আছে তাই হোক আর বলছিলাম যে আর একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলুন ইয়ে মানে ওই রানিমার জন্য বাড়ি যিনি আপনার কাছ থেকে ভাড়া নিয়েছিলেন তিনি কি আপনার পরিচিত কেউ না পরিচিত নন অগ্রিম ভাড়া দিয়ে দিয়েছেন দেখে ভদ্র বলে মনে হয়েছিল তাছাড়া বাড়ি তো আর কেউ চুরি করতে পারবে না তাই আচ্ছা তো আমি যদি ভদ্রলোককে আপনার কাছে নিয়ে আসি আর তিনি যদি বলেন যে তার আর বাড়ির প্রয়োজন নেই তাহলে আপনার আমাকে ভাড়া দিতে কোনো আপত্তি থাকবে না তো না উনি যদি বলেন যে ওনার আর প্রয়োজন নেই তাহলে আমারও কোনো আপত্তি নেই বাড়ির মালিকের সঙ্গে দেখা করার সময় ঠিক করে আমরা সেখান থেকে বিদায় নিলাম চলে গেলাম কালীবাবুর সঙ্গে আর একবার দেখা করতে পৌঁছে দেখি তাদের ঘরে কালীবাবু এবং ত্রৈলোক্য দুজনেই ছিল দরজা খুলল ত্রৈলোক্য ওগো শুনছ দারোগা বাবু এসেছেন গো আরে দারোগা বাবু কি মনে করে আসামি ধরা পড়লো নাকি <laughs> না কালীবাবু এখনো পড়েনি আসলে মামলার কয়েকটা ব্যাপার আমি ঠিক বুঝতে পারছি না তাই আপনার কাছে আবার এলাম বেশ বেশ বলুন আমি আপনার জন্য কি করতে পারি তেমন কিছু না কয়েকটা প্রশ্ন ছিল আর কি হ্যাঁ করুন না আচ্ছা আপনি ঠিক করে বলুন দেখি গয়নাগুলো আপনি কার জন্য নিয়ে আসছিলেন দোকান থেকে <laughs> এটা আমি আগেই বলেছি যার জন্য গয়না নিয়ে আসছিলাম তাকে তো রামজিলাল নিজের চোখে দেখেছে আহা তাকে আপনি দেখেছেন ত্রৈলোক্য দেখেছে রামজিলাল দেখেছে সে তো আমি জানি কিন্তু আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে যে তিনি কে <laughs> তিনি একজন জমিদার এটাও আমি আপনাদের আগেই বলেছি আহা আগে যা বলেছেন তা শুনেছি এখন যা বলবেন তাও শুনবো তিনি কোথাকার জমিদার পশ্চিম দেশীয় সে কি আপনি যে এর আগে বয়ানে বলেছেন তিনি বাঙালি কালীবাবু মিথ্যে কথা বললে কিন্তু নিজের জালে নিজেই ফেসে যাবেন আবার জিজ্ঞেস করছি জমিদার কোথাকার ছিলেন আপনি বারবার একই প্রশ্ন কেন করছেন বলুন তো প্রয়োজন আছে নিশ্চয়ই আপনি সত্যি কথাটা বলবেন কি না জমিদার কোথাকার ছিলেন তার মানে কি আমি মিথ্যে কথা বলছি তাই তো মনে হচ্ছে বাহ বাহ তো তাহলে সত্যিটা কি আপনি বলুন না নিজের মুখে বেশ তাহলে আমি বলি আপনি কিন্তু মন দিয়ে শুনুন আপনি রামজিলালকে যে সমস্ত নোট দিয়েছিলেন সেগুলো আপনি ওই জমিদারের কাছ থেকে মানে যিনি গয়নাগুলো কিনেছিলেন তার কাছ থেকেই পেয়েছিলেন তাই তো না হলে আমি অত টাকার নোট পাবো কোথেকে নোটের যে নম্বর থাকে সেটা আপনি আরে বাবা সে নম্বর তো আমি আপনাদের আগেই দিয়েছি হ্যাঁ তা দিয়েছেন বিলের থেকে বড় নোট ছেপে ভারতে আসে সেই নোট ব্যবহার করতে গেলে ভাঙাতে হয় আর ভাঙিয়ে খুচরো করার সময় কারেন্সি অফিস যে নোট ভাঙাচ্ছে তাকে দিয়ে কাগজে সই করিয়ে নেয় নোট ভাঙালে নোটের নম্বরও কারেন্সি অফিস লিখে রাখে হ্যাঁ হ্যাঁ এ সবই আমি জানি কিন্তু তাতে কি এবার তাহলে বুঝতে পারছেন আমরা আপনার জমিদারের খবর কি করে পেয়েছি না পারছি না কি আউল তাউল বকছেন আপনি তখন থেকে বাবা আপনি এখনো বুঝতে পারছেন না কি করে নিজেকে আপনি এত চালাক ভাবেন বলুন তো হ্যাঁ শুনুন তাহলে নোট কে ভাঙিয়ে নিচ্ছে সেটা যেমন কারেন্সি অফিস জানে তেমনি নোট কে দিয়েছে সেটাও তারা জানে তাদের দেওয়া ঠিকানায় গিয়ে আমরা আপনার জমিদারের সঙ্গে দেখা করি এবং তিনি আমাদের বলেন যে উনি আপনার কাছ থেকে গয়না কিনেছেন আপনাকে টাকা দিয়েছেন এবং প্রয়োজন হলে সেই গয়না উনি বার করে আমাদের দেখাতেও পারবেন এবার বুঝেছেন হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি এবার বলুন দেখি আপনি যখন জমিদারকে গয়না দিতে গেছিলেন তখন রামজিলাল আপনার সঙ্গে ছিল ছিল কিন্তু সে বাড়ির ভেতরে ঢোকেনি বাইরে অপেক্ষা করছিল আপনি টাকা নিয়ে এসে তাকে দেন হ্যাঁ বেশ আপনার সেই জমিদারের বাড়িতে আমি একবার নিয়ে চলুন দেখি মানে এই তো আপনি বললেন যে আপনি তার সঙ্গে কথা বলেছেন তাহলে তার বাড়ি চেনানোর জন্য আমাকে দরকার কি না না আমি তার বাড়ি যাইনি আমার এক সহকর্মী গিয়েছিলেন আমি তার রিপোর্টটা পড়েছি কিন্তু তাতে ঠিকানা লেখা নেই আর আমার সেই সহকর্মী এই মুহূর্তে কলকাতায় নেই তাই বাড়িটা আমি চিনি না ঠিক আছে চলুন আমি ভেবেছিলাম কালীবাবু আমাদের চিতপুরের বাড়িতেই নিয়ে যাবেন কিন্তু তিনি আমাদের যে বাড়িতে নিয়ে গেলেন সেটা ওয়েলিংটন স্কোয়ারের কাছে সে বাড়ির দারোহান বলল বাড়ির মালিক সত্যিই একজন পশ্চিম দেশীয় জমিদার কিন্তু তিনি এখন এ বাড়িতে নেই কয়েকদিন হল নিজের দেশে ফিরে গেছেন আরো বলল যে কালীবাবুকে সে চেনে তার মনিব কালীবাবুর কাছ থেকে বেশ কিছু জিনিস কিনেছেন তাহলে <laughs> এবার বিশ্বাস হলো তো দারোগাবাবু হ্যাঁ কিন্তু আপনি শুরু থেকে তাহলে এতগুলো মিথ্যে কথা বললেন কেন কোথায় কোথায় আমি মিথ্যে কথা বললাম শুরুতে বললেন জমিদার বাঙালি তারপর বললেন পশ্চিম দেশীয় একবার বললেন যে ওনার বাড়ি আপনি চেনেন না তারপর দিব্যি বাড়িতে নিয়ে গেলেন আমি আমি আমি ওগুলো ভুল করে বলে ফেলেছিলাম ও আচ্ছা ভুল করে আচ্ছা আচ্ছা আচ্ছা আপনি তো তাহলে অনেকগুলো ভুল করেছেন কালীবাবু আপনি তো এও বলেছিলেন যে জমিদার আপনার ঘরে বসে গয়না কিনেছেন কিন্তু এখন তো দেখা যাচ্ছে আপনি গয়না ওনার কাছে নিয়ে এসেছিলেন না না মানে শুনুন গয়না আমি গয়না আমি ওনাকে বাড়িতে গিয়ে দিয়ে এসেছিলাম কিন্তু পয়সাটা উনি আমার ঘরে বসেই মিটিয়ে দেন না এটা তো ঠিক নয় আপনি তো বলেছিলেন জমিদার আপনার ঘরে বসেই গয়না নেন এবং পয়সা মিটিয়ে দেন কি আবল বলছেন না এরকম কথা আমি বলতেই পারি বলতেই পারেন না ও কি জানি তাহলে হয়তো আমাদেরই শুনতে ভুল হয়েছে যাই হোক এবার রানীর ব্যাপারটা একটু বলুন তো রানী আবার কে ও মা জুড়ি গাড়িতে যে রানী বড় বাজারে গিয়েছিলেন সেই রানী আরে কোথায় রানী বড় বাজার তো জমিদার বাবু নিজে গেলেন কোনো রানী ভানি যান দারোয়ান তো বলছে যে জমিদার বাবু বাড়িতে বসে গয়না কিনেছেন তাহলে বোধহয় দারোয়ানেরও ভুল হচ্ছে নাকি আরে বাবা ওর ভুল হচ্ছে কিনা সেটা আমি কি করে বলবো দারোগা বাবু তাও ঠিক আপনি কি করে বলবেন হুম কিন্তু জমিদার বাবু তো নিজের ঘোড়ার গাড়ি আছে তাহলে তার জন্য গাড়ি ভাড়া করতে হলো কেন কোন কোন গাড়ি বড় বাজারের দোকানে দুটো গাড়ি তো গেছিল একটা জুড়ি একটা কাম্পাস দুটোই আপনি ভাড়া করে নিয়ে গেছিলেন মিথ্যে কথা আমি কোনো গাড়ি ভাড়া করিনি ঠিক আছে গাড়ি না হয় ভাড়া করেননি কিন্তু বাড়ি তো ভাড়া করেছেন বাড়ি মানে কোন কোন বাড়ি কেন আঠেরো নম্বর চিতপুর রোডের বাড়িটা আপনি ভাড়া করেছিলেন তো সেখানে কাকে এনে তুলেছিলেন এই প্রশ্নটা যে আমার তুরুপের দাস সেটা আমি জানতাম তাই জন্যই এতক্ষণ অপেক্ষা করেছিলাম এই প্রশ্নটা করার জন্য প্রশ্নের ফল আমার মনের মতোই হলো কালীবাবুর মুখ ফ্যাকাশে হয়ে গেল পুলিশ যে চিতপুরের বাড়ির কথাটাও জেনে গেছে সেটা উনি ভাবতেও পারেননি কি আজে বাজে সব কথা বলছেন দারোগাবাবু আমি আমি কোনো বাড়ি ভাড়া টাড়া করি তাই নাকি আর আমি যদি সেই বাড়িটা আপনাকে দেখিয়ে দিই আরে বাবা কোথাকার কোন বাড়ি আপনি আমাকে দেখাবেন আমি তো বলছি আমি কোনো বাড়ি টাড়ি ভাড়া করিনি ঠিক আছে চলুন তাহলে আমরা একসঙ্গে গিয়ে একটু বাড়িটা দেখে আসি কেমন আমার এখন এখন সময় নেই আমার অনেক কাজ আমাকে আমাকে এখন যেতে হবে আপনাকে আমার সঙ্গে আসতেই হবে কালীবাবু সহজে যদি না আসেন অসহজে আসবেন মাংনিরাম জি দারোগা বাবু গাড়িতে তোলো চিতপুরের বাড়ির মালিকের সঙ্গে পুলিশ কর্মীরা আগে থেকে কথা বলে ব্যবস্থা করেই এসেছিল আমরা যতক্ষণে সেখানে পৌঁছলাম দেখি তিনিও হাজির বাড়ির চাবি নিয়ে আমাদের গাড়ি থেকে নামলেন কালীবাবু এবং ত্রৈলোক্য কালীবাবুকে দেখেই বাড়ির মালিক চিনতে পারলেন এই তো এই ভদ্রলোকই তো আমার বাড়ি ভাড়া নিয়েছিলেন কি মশাই আপনি তো আর এলেনই না আচ্ছা শুনুন এখন এই বাড়ি অন্য কাউকে ভাড়া দিলে আপনার কোনো আপত্তি নেই তো কালীবাবু বাড়ির মালিকের প্রশ্ন যেন শুনতেই পাননি এমন ভাব করে চুপচাপ দাঁড়িয়ে রইলেন আমার বলায় বাড়িওয়ালা এবার তালা খুলে দিলেন আমরা সবাই বাড়ির ভেতরে ঢুকলাম এবং শুরু হল বাড়ির তল্লাশি কিন্তু তল্লাশি নিতে বেশিক্ষণ সময় লাগলো না লাগবে কি করে বাড়ি যে খাঁ খাঁ করছে কোনো ঘরে আসবাবপত্র পর্যন্ত নেই অপরাধের কোনো চিহ্নও নেই পুলিশের সবাই খানিকটা দমে গেল এত চেষ্টা করে এত দিকে খোঁজ খবর নিয়ে আটঘাট বেঁধে তদন্ত করা হলো আর তার কিনা এই ফল আমিও খানিকটা মনমরা হয়েই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলাম এমন সময় একতলার একটি ঘরের একটা জিনিস আমার দৃষ্টি আকর্ষণ করল শ্বেত পাথরের টালি বসানো মেঝেতে মাছি সামন্ত হ্যাঁ স্যার এটা খেয়াল করেছ কি স্যার ও ঘরের মেঝেতে মাছি হুম একটি ঘরে মেঝের একটি বিশেষ জায়গাতেই মাছি বাড়িতে আর কোথাও মাছি পেলে কই না তো কথা বলতে বলতে আমি একটু এগিয়ে গেছিলাম মেঝের যে জায়গায় মাছি বসেছে সেই জায়গাটা আর একটু কাছ থেকে দেখার ইচ্ছে ছিল আমার মেঝেতে কি কিছু লেগে আছে কেউ কি খাবার খেতে গিয়ে কিছু ফেলেছিল এখানে মেঝে চটচটে হয়ে আছে কিনা বোঝার জন্য মাছি যেখানে বসেছিল সেই জায়গায় জুতো দিয়ে একটু ঘষা দিতেই চমকে উঠলাম এ কি এই টালি যে আলগা আমার দেখা দেখি সামন্ত ততক্ষণে মেঝেতে পা রেখেছে এবং আমি যে কি সন্দেহ করছি সেটা সে আন্দাজ করে ফেলেছে স্যার টালিটা নতুন করে বসানো মনে হচ্ছে স্যার দেখুন মশলা এখনো কাঁচা তুলে দেখব হুম বাড়ির সদর দরজার পাশেই দেখো তো শাবল গাঁইতি সব রাখা আছে বোধহয় বাড়ি তৈরির পরে মিস্ত্রিরাই রেখে গিয়েছিল ওগুলো নিয়ে এসো আর দুজন লোককে লাগিয়েই টালিটা তুলে ফেলো মানুষের তুলনায় মাছির ঘ্রাণ শক্তি বহু গুণ তীব্র টালির নিচে যে তাদের খাদ্যবস্তু কিছু একটা রয়েছে তার গন্ধ পেয়েই মাছি বারবার মেঝের ওই একটি জায়গায় বসছিল দেখছিল কোনোভাবে খাবারের নাগাল পাওয়া যায় কি না আমাদের জমাদাররা শাবল দিয়ে একটি নয় একাধিক আলগা টালি তুলে ফেলার পর প্রথম আমাদের নাকে গন্ধটা এলো এই গন্ধ সব পুলিশ কর্মীর অতি পরিচিত এই গন্ধ পচা লাশের টালির নিচে সুরকি এবং তার নিচে মাটি আলগা মাটি তুলে ফেলতে আমাদের কোনো অসুবিধেই হল না যত মাটি তোলা হতে লাগলো তত সেই বিকট গন্ধ আরো তীব্র হতে লাগলো আমি লক্ষ্য করলাম কালীবাবু আর ত্রৈলক্য দুজনেই কোনো কথা বলছেন না দুজনের মুখ কালো চোখ লাল আর দুজনেই মেঝেতে বসে পড়েছেন প্রায় চার ফুট মাটি খোঁড়ার পর মেঝে থেকে বেরোল একটি পুরুষ মানুষের পচা গলা মৃতদেহ সে দেহের অবস্থা এতটাই খারাপ যে তার মুখ দেখে তাকে শনাক্ত করা সম্ভব নয় কিন্তু দেহের মাংস পচে গিয়ে থাকলেও গায়ের জামার কিচ্ছু হয়নি সেই জামা দেখেই তার কর্মচারীকে চিনতে পারলেন বড় বাজারে জহুরি সেট সুখলাল আঠেরো নম্বর চিতপুর রোডের মেঝের নিচে যিনি মাছির খাদ্যে পরিণত হয়েছেন তিনি তাঁরই কর্মচারী রামজিলাল আমরা ভেবেছিলাম কালীবাবু খুবই ধূর্ত লোক তাকে বাগে পাওয়া শক্ত হবে কিন্তু জেরা করতে গিয়ে দেখলাম কালীবাবুর থেকে আরো অনেক বেশি ধূর্ত এবং শক্ত ত্রৈলোক্য তার মুখ কিছুতেই খোলা গেল না আমাদের জেরায় বারবার সে একই কথা বলতে লাগলো আমায় ছেড়ে দিন আমি কিছু করিনি আমি কিচ্ছু করিনি আমি কিছু জানি না আমায় ছেড়ে দিন না আমায় ছেড়ে দিন দারোগা বাবু বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি বরং কালীবাবুকে যখন বোঝানো হলো যে তার বিরুদ্ধে পুলিশ যেভাবে মামলা সাজিয়েছে তাতে তার রেহাই পাওয়ার কোনো সম্ভাবনা নেই তখন তিনি মুখ খুললেন পশ্চিম দেশ থেকে যে একজন জমিদার আমাদের কলকাতায় এসেছেন এবং তিনি যে কিছু দামি জিনিস কিনতে চান তা আমি জানতে পারি বড় বাজারের দোকানদারদের কাছ থেকে জমিদারবাবু রোজই বড় বাজারে যান এবং দালালদের খপ্পরে পড়েন উনি যে জিনিসই পছন্দ করেন দালাল তার আটগুণ দাম হাঁকে তার ফলে ওর কিছুই কেনা হয়ে উঠছিল না আমি খোঁজ নিয়ে একদিন সন্ধেবেলা ওর বাড়িতে যাই আমি তাকে বলি যে বড় বাজারে আমার নিজের দোকান আছে সুতরাং আমি তাকে যতটা কম দামে জিনিস দিতে পারবো তার আর কেউ পারবে না বললাম বিশ্বাস না হয় কয়েকটা জিনিস কিনি দেখুন না জমিদারবাবু তাতে রাজি হয়ে গেলেন উনি আমাকে একখান ভালো কিং খাপ কাপড় নিয়ে আসতে বললেন আমি কিছু টাকার ব্যবস্থা করে বড় বাজার থেকে সবচেয়ে ভালো কিং খাপ একথান কাপড় জোগাড় করে ওকে এনে দিলাম কোন জিনিসের কেমন দাম তা দেখলাম উনি ভালোই জানেন কিং খাপের দাম উনি ঠিকই আন্দাজ করেছিলেন কিন্তু আমি ওনাকে যে দাম বললাম তা আসল দামের থেকে অনেক কম এইভাবে এক এক করে বেশ কয়েকটা জিনিস আমি বাজারের দামের তুলনায় কম দামে বেচে প্রথমে ওর বিশ্বাস অর্জন করলাম তারপর একদিন উনি আমায় বললেন যে ওর কিছু গয়না কেনার প্রয়োজন আমি বললাম যে হিরে জহরতের ব্যবসায়ী আমাদের আসল ব্যবসা কাজেই উনি যা চাইছেন তার একটি তালিকা যদি আমাকে উনি তৈরি করে দিয়ে দেন আমি খুব সহজেই সেগুলো নিয়ে আসতে পারবো জমিদারবাবু আমাকে তালিকা দিলেন সঙ্গে হাজার টাকা অগ্রিমও দিলেন তো তুমি সেই টাকাটা নিয়ে কেটে পড়লে না কেন জমিদার বাবুর বাড়ি যাতায়াত করতে করতে তার এক কর্মচারীর সঙ্গে আমার পরিচয় হয়েছিল উনি আমার সব খবর জানতেন আমি কোথায় থাকি তাও জানতেন সম্ভব ছিল না ওই টাকা নিয়ে পালালে আমি ধরা পড়ে যেতাম দারোগাবাবু হুম ঠিক আছে তারপর তারপর আমি চিতপুরের বাড়িটা ভাড়া করলাম দামি কিছু আসবাবপত্র ভাড়া করে বাড়িটা সাজালাম ত্রৈলোক্যকে রানী সাজিয়ে সেখানে তুললাম আর আরগোড়া থেকে দুটি গাড়ি ভাড়া করলাম পরের দিন সকালে বড়বাজারে জুহুরির দোকানে গিয়ে বললাম এক রানী গয়না কিনতে চান কিন্তু উনি গাড়ি থেকে নামবেন না দোকানের কর্মচারী আমার দেওয়া তালিকা দেখে এক এক করে গয়না বার করে আমাকে দিল আর আমি ত্রৈলোক্যকে গাড়ির ভেতর সেগুলো দেখালাম ত্রৈলোক্য গয়না পছন্দ করার ভান করলো বেশ কিছু গয়না পছন্দ করে সে আমায় বলে দিল যে দোকানের কর্মচারীর হাত দিয়ে গয়না তার বাড়িতে পাঠিয়ে দিতে গয়না পেলে সে পাওনা মিটিয়ে দেবে ত্রৈলক্য দোকান থেকে চলে যাওয়ার প্রায় এক ঘন্টা পরে আমি রামজিলালের সঙ্গে সব গয়না নিয়ে চিতপুরের বাড়িতে এলাম রামজিলাল আমার সঙ্গে বাড়ির ভেতরে ঢুকে একতলার ঘরে বসল তার কয়েক মিনিট পরে ত্রৈলক্য ঘরে এসে বসলো আমি সেই ফাঁকে চুপটি করে গিয়ে সদর দরজা ভেতর থেকে তালা দিয়ে এলাম ফিরে এসে দেখি ত্রৈলোক্য রামজিলালের সঙ্গে কথা বলছে तुम्हारा नाम क्या है हमारा नाम राम जी लाल है रानी माँ हम जो गहना पसंद किया था वो तुम लेके आए हो जी रानी माँ जी किधर दिखाओ हमको अब मुझे माफ कीजिए रानी माँ मालिक ने हमसे कह दिया है कि पैसा मिलने से पहले ये गहना किसी को भी ना दिखाओ মাত্র এই কটা টাকার গয়নার জন্য তুমি এমন করছো রামজিলাল राम राम ऐसी बात नहीं है रानी माँ पर इससे पहले दो तीन बार जलसाजों ने हमसे गहने लूट लिए थे এই এই এই জালসাজ মানে এই রামজিলাল তুই জানিস তুই কার সঙ্গে কথা বলছিস ইনি একজন রানী রানীর সঙ্গে কিভাবে কথা বলতে হয় তুই জানিস না हम कछु नहीं कर सकते हैं बाबू हमारा मालिक यही हुक्म दिया है মালিক হ্যাঁ মালিক বেয়াদব আমাকে তুই মালিক দেখাতে আসছিস এই বলে আমি রামজিলালের বুকে একটা লাথি মারলাম রামজিলাল যে চেয়ারে বসেছিল সেটা সমেত মেঝেতে পড়ে গেল আমি তার বুকের উপর ঝাঁপিয়ে পড়লাম আর তারপর তারপর যে কাজটা আমি কোনোদিন করবো না ভেবেছিলাম আমি সেটাই করলাম আমি তার গলা টিপে ধরলাম দারোগা বাবু ত্রৈলোক্য তার পা দুটো চেপে ধরল কয়েক মিনিটের মধ্যেই রামজিলালের শরীর নিষ্প্রাণ হয়ে গেল আমরা বাড়ির ভেতরেই রাখা শাবল নিয়ে এসে মেঝের পাথর সরিয়ে গর্ত খুঁড়ে তার ভেতর লাশটা পুঁতে দিলাম সেদিন সন্ধ্যায় গয়নাগুলো নিয়ে আমি জমিদার বাবুর কাছে গিয়ে বাকি টাকাটা আদায় করলাম উনি আমায় নটা হাজার টাকার নোট দিলেন সামান্য কটা টাকার লোভে দারোগা বাবু সামান্য কটা টাকার লোভে আমরা আমরা একটা খুন করে ফেললাম আমরা ত্রৈলোক্য এবং কালীবাবু দুজনের বিরুদ্ধেই মামলা সাজালাম কালীবাবুর স্বীকারোক্তি এবং অন্য সমস্ত প্রমাণের ভিত্তিতে তাকে দোষী সাব্যস্ত করা খুব একটা শক্ত হল না কিন্তু ত্রৈলোক্যের বিরুদ্ধে কিছুই প্রমাণ পাওয়া গেল না তার বিরুদ্ধে একমাত্র সাক্ষী কালীবাবু অন্য কেউ তাকে দেখেনি সে যখন বাড়িতে ছিল তখন জানলার পর্দা টানা ছিল আর যখন গাড়িতে উঠেছে বা নেমেছে তখন ঘোমটায় মুখ ঢাকা ছিল কাজেই ত্রৈলক্য বেকসুর খালাস হল তবে মামলার ফলে তার পাড়ায় যথেষ্ট বদনাম হল এবং তাকে পাড়া ছেড়ে অন্য পাড়ায় উঠে যেতে হলো আমি তখনও জানতাম না যে ত্রৈলোক্যর সঙ্গে এই আমার শেষ দেখা নয় সানডে সাসপেন্সে আজ শুনছিলেন কলকাতা পুলিশের দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায়ের দারোগার দপ্তর পত্রিকা থেকে রানী না খনি সতীশ সামন্ত এবং রামজিলালের চরিত্রে সমক সেট শুক্লান মীর হাওলদার মাংনিরামের চরিত্রে radio Mirchi partner RJ Shashi গারোয়ানের চরিত্রে রেডিও মির্চি বেনারসের বিপুল নাগার ত্রৈলক্যর চরিত্রে শ্রী কালীবাবুর চরিত্রে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য চিতপুরের বাড়ির মালিক জনৈক পুলিশকর্মী এবং গল্পের সূত্রধার আমি অগ্নি গল্প পাঠে প্রিয়নাথ মুখোপাধ্যায় এবং ইংরেজ কমিশনারের চরিত্রে গল্পের রেডিও রূপান্তর এবং পর্ব পরিচালনায় দ্বীপ বিশেষ সহযোগিতায় গোধূলি ধ্বনি পরিকল্পনা এবং আবহ সঙ্গীত রিচার এই গল্পটির দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেন হেরিটেজ ওয়াক ক্যালকাটার কর্ণধার ডক্টর তথাগত নিয়োগী গল্পের ঐতিহাসিক প্রেক্ষাপট পুনর্নির্মাণে আমাদের সাহায্য করেছেন ডক্টর তথাগত নিয়োগী শ্রী দীপক শ্রীমল সাংবাদিক প্রসেনজিৎ দাশগুপ্ত এবং পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের additional director general training Shri Soumen Mitra তাঁদের জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা শেষ হল রানী নাখনি আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স